পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ও ওরহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রাসুলিল্লাহ পিস টিভি বাংলার দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখার জন্য আমাদের অনুষ্ঠান সাজিয়েছি জিকরুল্লাহ বা আল্লাহর স্মরণ এই বিষয়ে আলোচনা করার জন্য আল্লাহকে স্মরণ করার যেসব নিয়মকানুন ইসলামী শরীয়ত অনুমোদন করেছে বা যেসব পদ্ধতি আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সেই সব পদ্ধতিগুলি কী সেই সব পদ্ধতিগুলি আমরা জানি কি না বা আমরা যেভাবে জিকির করি আমরা যেভাবে আল্লাহকে স্মরণ করার চেষ্টা করি এসব পদ্ধতি শরীয়ত অনুমোদন করে কি না এই বিষয়গুলো আমাদের জানার দরকার জানার দরকার এই জন্য যে মহানবী সাল্লা সাল্লামের প্রদর্শিত বা দেখানো পদ্ধতিতে যদি আমরা এই কাজ না করি তাহলে হাদিসের ভাষায় বলা হয়েছে যে এসব ইবাদত বা এসব কাজ কিছুই কবুল হবে না এই উদ্দেশ্যে আমাদের এই বিষয়টা অত্যন্ত আলোচনার দাবিদার এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের আজকের অনুষ্ঠানে তাশরিফ এনেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ আমরা আলোচনার শুরুতে তাদের সাথে পরিচিত হব আমরা প্রথমে পরিচিত হব আমার পাশে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমী দিন আমানুল্লাহ মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত শেখ মুজাফর বিন মোহসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকের যে বিষয় যে আল্লাহর জিকির যারা করবেন তারা কোন পদ্ধতিতে করবেন আমাদের সমাজে এ বিষয়টা নিয়ে একটা পুরোদস্তুর বিতর্ক দেখা যায় কেউ সরবে করেন কে নীরবে করেন এবং এই পদ্ধতিগুলো এমন যে একজন আরেকজনকে আবার সইতে পারেন না অথবা টলারেট করতে পারেন না মেনে নিতে পারেন না যে আসতে পারেন উনি মনে করেন যে জোরে পড়াই যাবে না আবার যে সরবে পরে উনি মনে করেন যে নীরবে পড়লে ওটা জিকিরই হইল না তো আমার মনে হয় যে এই বিষয়টায় কিছু পদ্ধতি আছে যেটাকে আমরা সুন্নত বলতে পারি সুন্নতি জিকির বলতে পারি আর কিছু পদ্ধতি থাকতে পারে যেটাকে হয়তো আমরা পরিত্যাজ্য বা পরিত্যক্ত অথবা বেদাতি এরম কোনো শব্দ দিয়ে আমরা সেটাকে বলতে পারি তো এই বিষয়ে দৃষ্টিপাত করার জন্য আলোকপাত করার জন্য আমরা প্রথমে শেখ মুজাফর বিন মোহসেনের দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদেরকে এই জিকিরের সুন্নত তরিকা কীরকম হতে পারে বেদার তরিকা কীরকম হতে পারে এ বিষয়ে সামান্য কিছু আলোচনা রাখবেন বর্তমান সমাজে জিকিরের অনেকগুলো পদ্ধতি চালু আছে যেমন আমরা একটা বিভিন্ন মসজিদে দেখতে পাই একটা পদ্ধতি মাগরেব সালাতের পরে মসজিদের এক কোণে বসে যায় যাওয়ার পরে শুরু করে এক মানে উচ্চ স্বরে জিকির শুরু করে আবার কোনো মসজিদে দেখা যায় নিম্ন স্বরে আবার কখনো দেখা যায় যে ফজর সালাতের পরে আমাদের দেখতে হবে যে রসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নিয়ে এই ধরনের কোনো জিকিরের অনুষ্ঠান করেছেন কিনা হাদিস থেকে সহি কোনো পদ্ধতিতে এরকম জায়গা পাওয়া যায় না আর একটি পদ্ধতি আছে সবাইকে সামনে দেখা যেতে যে ওই ছোট ছোট কিছু কঙ্কর দেওয়া হয়েছে আমাদের দেশে প্রচলিত আছে যে ওই তেতলের বিচি লাটরাই এগুলো দেওয়া হয় এবং এইগুলো আবার দেখা যায় যে কারো হাতে তসবিও থাকে এনে আর এটাতে যেন গোটা বিশ্বেই প্রচলিত হয়ে গেছে এই ধরনের একটা জিকির আর একটা যেমন ধোয়ায় ইউনুস কারো কোনো জিনিস হারিয়ে গেছে বা বিপদে পড়েছে তখন শুরু করো লাহিল্লাংদা সুবানা কিন্তু জলিমেন এই দোয়াটা এক লাখবার পড়তে হবে বিভিন্ন জনকে এটা ভাগ করে দেওয়া হলো পড়া হলো আবার দেখা যায় দরুদও পড়া হয় এভাবে তো শেখ আপনি যেটা বলতে চাইছেন সেটা হলো যে আমাদের ওখানে যেটা আমাদের সমাজে একটা যে যে জিকিরটা এরকম করে হালকা জিকির বলে যে আপনারা অমুক সময়ে হালকা জিকির হবে আপনারা হালকা জিকিরের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কথা উল্লেখ করে রাখা যায় তো এই বিষয়ে আপনার কাছে আমরা ফিরে আসব তার আগে শেখ আব্দুর রাজুন ইউসুফকে আমরা অনুরোধ করব যে এই জিকিরের এই যে বিভিন্ন পদ্ধতিগুলি দেখা যাচ্ছে ইসলাম কিভাবে এটাকে অনুমোদন করে বা কিভাবে দেখে জি জি ইসলামের বিষয়টি আসলে আমাদের কাছে অনেকের কাছে মূলত স্পষ্টই নয় আমরা যারা দায়িত্ব পালন করছি তারা যদি আমরা জনগণের কাছে মুসলমানদের কাছে এই নিয়মগুলি স্পষ্ট পেশ করতাম তাহলে হয়তো বা তারা ভুল থাকতো না ভুল থাকতো না এটাই ঠিক যেমন ওকবাবিনা আমের রাজি আল্লাহ বলছেন যে আল্লাহর নবী বলেছেন যে ফরজ সলাতের পরে মানুষ যদি ৩৩ বার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আর লাইলাহিল্লাহ এইগুলি বলে তাহলে সে যা চাচ্ছে তাই পাবে সে এগুলো বলে নিরাশা হবে না এমনকি আল্লাহর নবী পরের এক বর্ণনায় বললেন আবহরের রাজিয়াল বলছেন যে কেউ যদি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ তেত্রিশ করে বলার পরে যদি বলে যে আল্লাহর নবী বলছেন যে খাতায়াহু জাবাদিল বাহার সাগরের ফেনার সমপরিমাণ হলেও তার পাপকে ক্ষমা করে দেওয়া হবে তো আল্লাহর নবী এই তাসবি গণনার ব্যাপারে একটা সুন্দর পদ্ধতি দিলেন যেটা মুজফর বিন মহসিন একটু আংশিক বলেছিল সেটা হচ্ছে যে আঙ্গুলে আল্লাহর নবী তাসবি গণনা করতে বললেন এবং কথা বললেন যে ডান হাতে আর তাসবি গণনা করতে হবে এবং তিনি একথা বলেছেন যে আঙ্গুল বিচারের মাঠে তার পক্ষে কথা বলবে তাহলে আঙ্গুলে তাসবি গণনা করার কত বড় গুরুত্ব নেকিও পাচ্ছি অবলম্বন করেছে অথচ আল্লাহ রসুল বলেননি যে এই কোন পদ্ধতি কি আমাদের মাঠে কথা বলবে আমরা যদি এটা মানুষকে সুন্দরভাবে বুঝাতে পারতাম তাহলে অবশ্যই মানুষ এ একটা সুন্দর আমলকে ত্যাগ করে একটা অপছন্দ বা অগ্রহণীয় আমলকে গ্রহণ করত না ধন্যবাদ শেখ আব্দুর ইউসুফ আপনাকে যে এই মানে হাদিস থেকে আমাদের এমন অনেক পদ্ধতি আছে যেটা সহজে আমরা আমলও করতে পারতাম এবং সেটার প্রতিদান আমাদের পাওয়াটা নিশ্চিত নিশ্চিত ছিল এবং বেশি আমরা প্রতিদান পাইতাম বেশি আপনি যে একটা হাদিস বললেন ওই হাদিসটাই যে তেত্রিশ বার করে তিনটা জিনিস আমাদের বলতে হবে আর একবার বলতে হবে ওই দোয়াটা একশো বার হয়ে যাবে আর একটা পদ্ধতি আছে যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ তেত্রিশ আর আল্লাহ আকবর যদি চৌত্রিশ বলি তখন আর ওই দোয়াটি বলা লাগবে না আচ্ছা আচ্ছা ওই দোয়ার মাধ্যমে আমরা এটা দুইভাবে আমরা করতে পারবো তো এই বিষয়টা আমরা শেখ মাদানির কে অনুরোধ করব যে এইরকম যে বিষয়গুলো আছে যে বিভিন্ন নিয়ম শিখে দেওয়া আছে হাদিসে তো এরকম আরো দু একটা নিয়ম আমাদের ধন্যবাদের জন্য ধন্যবাদ আপনাকে রসুল্লাহ সাল্লাম তো আসলে কারো জন্য কিছু কোন রেখে যান রেখে যাননি সকালে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে কি বাথরুমে যাওয়ার সময় কি পরবে বাথরুম থেকে বের হওয়ার সময় কি পরবে তারপরে মসজিদে ঢোকার সময় কি পড়বে মসজিদ থেকে বের হওয়ার সময় কি বলবে গরু যাওয়ার সময় কি বলবে গাড়ি থেকে নামার সময় কি বলবে অফিসে ঢোকার সময় কি বলবে অফিস থেকে বের হওয়ার সময় কি বলবে জি মানে সারা দিনের সারা দিনের রুটিন সারা দিনের রুটিন পূর্ণ কমপ্লিট করে দিয়েছে মুরগি জবাই করাটা এমনকি মুরগি জবাই করার সময় কি বলতে হবে তারপরে স্বামী স্ত্রী মেলামেশা করার সময় কি বলতে হবে বাসর রাত্রিতে কি বলতে হবে কুকুর ডাকলে কি বলতে হবে মরক ডাকলে কি বলতে হবে ভয় পেলে কি করতে হবে কি বলতে হবে খারাপ স্বপ্ন দেখলে কি বলতে হবে সব কিছু রসুল্লাহ সাল্লাম বলে বলে কাজে এখন আমাদের যেটা দরকার আমরা তো এই ক্ষুদ্র পরিসরে আমাদের এই শ্রোতা মন্ডলীকে সব দোয়া করিয়ে দেওয়া বা শিখিয়ে দেওয়া তো আমাদের পক্ষে বলে সম্ভব হবে আমরা বরঞ্চ একটু গাইডলাইন তাদেরকে দিতে পারি যে প্রথমত জিকিরের মজলিস বসানো নাজায়জ যার যার মতো সেই সে জিকির করবে দ্বিতীয়ত উচ্চ বাচ্চে যেখানে করা এটা ঠিক নয় সম্মিলিত কণ্ঠে একজন বলবে বাকি সবাই উচ্চারণ করবে এরকম সিস্টেমও নয় মাখরাজ এবং তাজবিদের বিরুদ্ধে যে সমস্ত হয় সে পদ্ধতিতেও নয় আবার নির্ধারিত কোনো নিয়ম শৃঙ্খলা বা সিস্টেম বানিয়ে নেওয়া নতুন নয় পরিমাণ ও পদ্ধতিগত ডিফারেন্স এটাও নয় আল্লাহ রাব্বুল আলমিনের জিকির কোরআন সন্না ভিত্তিক যে সমস্ত লিখিত বই পুস্তক আছে জিকির আজকারের বই সেগুলি তারা অবলম্বন করবেন এবং দেখে নেবেন প্রয়োজন বোধে আলেমদের কাছ থেকে সেখান থেকে তারা জেনে নেবেন এরপরে আর একটা কথা যেটা আমি বলা দরকার মনে করছি সেটা হলো এই যে আল্লাপাক বলছেন ফাইজা কুদিয়াতি সলাতু রুফিল আর প্রথমে বলছেন ইজা নদী আলী সলাতে এখানে আর একটু ক্লিয়ার হবে ইজা নদী আলী সলাতে মিয়াউমিল জুমাতি ফাসা আউ ইলা জিক্রিল্লাহ জি জিকিরের দিকে ডাকা হলো হ্যাঁ, হ্যাঁ। তাই কোথায় জমার সালাতের দিকে এবার বলছে ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাসি রুফিল্লার অব তাগুম ফদলিল্লা ওয়াজকুরুল্লাহ কাতিরা তো একবার তো মসজিদ এসে জিকির করলই এবার বলছে জমিনে ছড়িয়ে যাও ছড়িয়ে গিয়ে রুটি রুজি অন্বেষণ করতে থাকো কাজে কর্মে ছড়িয়ে পড়ো মসজিদের কোনা দখল করে জায়গা দখল করে হাজার দানার তসবি নিয়ে বসে থাকার দরকার নেই মাঠে ছড়িয়ে পড়ো কর্মক্ষেত্রে নেমে পড়ো তারপর বলছে ওয়াজকুরুল্লাহ কাসিরা এই মাঠে মাঠে গিয়ে আবার কোন জিকির হবে এখানে আবার জিকিরের মানে কি এখানে একটা জিকিরের মানে আছে সেটা হলেই যে এই যে চাউলটা ওজন করে দিচ্ছি তখন আমাকে মনে মনে স্মরণ করতে হবে যে এই কাস্টমার যদিও দেখতে না পায় দাঁড়ির চুরি কিন্তু আল্লাহ পাক দেখতে পাচ্ছে এই যে মনের যে স্মরণ করাটা এটা এখন এই জিকিরের মানে হবে এই তো শেখ মাদানি আপনাকে ধন্যবাদ আমরা আবার মাদানের কাছে ফিরে আসবো আলোচনার জন্য আমাদের একটু সময় হলো বিরতি নেবার বিরতির শেষে আমরা ফিরে আসবো ইনশাল্লাহ আশা করব ততক্ষণ আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন রহমতুল্লাহ আমি মোহাম্মদ মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা অতি উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোৎকৃষ্ট বাণিজ্য নীতি বাণিজ্য নীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি প্রতি সোমবার বুধবার ও শনিবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Zain Bhika and Daoud Wansbiali.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 নিজে নিজেই কোনো আশঙ্কা করছে এই বিষয়গুলো উনি ক্লিয়ার করে আমাদের বলতেছিলেন তা আমরা শাহেক দুরাজমান ইউসুফকে অনুরোধ করব যে শাহেক এই যে পদ্ধতিগুলো আমরা সমাজে পাচ্ছি এই কিছু পদ্ধতি কোরআন হাদিসের সাথে মিলে যাচ্ছে আবার কিছু পদ্ধতি কোনো সম্পর্কই পাওয়া যাচ্ছে না তো এর মধ্যে তাহলে কোনটাকে সুন্নতি তরিকা বলা যাবে আবার কোনটাকে সুন্নত বিরোধী অথবা বেদাতি তরিকা বলা যাবে এই বিষয়ে কিছু আলোকপাত যদি করতেন আসলেই মানুষ যে এরকম কিছু আল্লাহ রাসুলের সন্ন্যাতকে উপেক্ষা করে একটা ব্যতিক্রম নীতিতে এবাদত করবে অনেক অংশেই এ কথা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে অচিরেই এমন কিছু লোক আসবে যে না বেগাইরে সন্ন্যাতি আমার সন্ন্যাত ছাড়াই অন্য সন্ন্যাত গ্রহণ করেই বলবে এটাই রাসুলের সন্ন্যাত আচ্ছা। যেমন রাসুলের হাতে কেউ যদি দান খায়রাত করত তার হাতে সরাসরি দিত তাহলে আল্লাহ রসুল বলতেন আল্লাহমা সাল্লি আলিহে আল্লাহমা বারেক হে আল্লাহ তুমি এই লোকের উপরে শান্তি অবতীর্ণ করো এ লোকের অর্থ সম্পদে বরকত দাও বারাক আল্লাহ আহলেকা এরকম শব্দ আল্লাহ রসুল বলেছেন কিন্তু এই স্থানে এখন দেখা যাচ্ছে যে অনেক আলেমের হাতে যদি কেউ টাকা পয়সা দিচ্ছে কোন একটা অনুষ্ঠানে এরকম জায়গাতে তাহলে সে বলছে যে মার হাবা এটা একটা মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা একবারে সবার কাছে পরিচিত সবার কাছে পরিচিত অবশ্যই আমাদের শ্রোতা মন্ডলীকে এটা ভালোভাবে বুঝতে হবে যে এটা রাসুলের পদ্ধতি নয় আর ফকিরকে বলা হয়েছে এটা যোগ করা যেতে পারে আচ্ছা, হ্যাঁ। তো আরো আমরা দেখি অনেক মসজিদে অনেক আলেম এরকম করেন যে যখন দোয়া করছেন উনি দোয়াটা শেষ করছেন বেহাক্কে লাহ বলে অথবা বলছেন বেরাহমতে ইয়া রাহমার রাহেমিন অথচ আখের কালেমাতে কালেমাত তৈয়ব এইভাবে এইভাবে বলছেন অথচ আল্লাহ নবী বলছেন যে কেউ যদি তার দোয়া প্রার্থনাকে শেষ করে আমিন যার অর্থ হলো কবুল করো হাদিসে এভাবে এসেছে যে আবার বলবে আমিন যে আল্লাহ তুমি কবুল করো মানে পদ্ধতি হলো আমি অনেক কিছু বললাম এরপরে বললাম যে আমিন আল্লাহ তুমি কবুল করো সুম্মা আমিন আবারও তোমাকে বলছি তুমি কবুল করো এটা হলো আল্লাহ রসুলের পদ্ধতি আল্লাহ রাসুলের এই সোননাথ কে উপেক্ষা করে এখন মানুষ এগুলো নতুন হ্যাঁ, হ্যাঁ, নতুন করে শব্দ বলেছে যে জিনিসটা আমাদের হয়েছে সমাজে সেটা হলো যে অনেক কিছু দেখা দেখি দেখা দেখি দেখা দেখি চলছে আর একটা হয়েছে কি সবচেয়ে আলেম আলামাদের ক্ষেত্রে সেটা হলো যে সমাজ যে পদ্ধতিটা আগের থেকে বানিয়ে রেখেছে সেটা তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আর একটা দুঃখজনক ঘটনা সেটা ঘটে যাচ্ছে সেটা হলো যে অনেক আলেমালামারা জিজ্ঞেস করতেছেন যে আপনাদের সমাজের লোকেরা কেমন জিনিস পছন্দ করে আচ্ছা যেমন পছন্দ করে এমনও কোনো মসজিদে দেখা যায় যে কোনো ইমাম সাহেব সালাত আদায় করালেন করানোর পরে বলছেন যে আপনাদের এখানে কি হাত তুলে সম্মিলিত এই মোনাজাতের পদ্ধতি কি চালু আছে যদি চালু থাকে তো আমরা করে দেবো আর না থাকলে করব না তো এই যে জনগণের চাহিদা মাফিক দোয়া দরুদ যে পড়ানো হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের তরিকাকে অনুসরণ না করে অথবা ওই দিকে খেয়াল না করে নিজে থেকে একটা চিন্তা করে অথবা জনগণ কিভাবে খুশি হবে সেই দিকে খেয়াল করে বানিয়ে দিল বানিয়ে দিল এইভাবে কাজগুলো শুরু হয়ে গেছে বাস্তবে ভাবে বলতে পারি জি যে আল্লাহর নবী বলেছেন যে মানুষ অসুস্থ হলে দেখতে যাও জি যে দেখতে যাবে সত্তর হাজার ফেরস্তা তার জন্য ক্ষমা চাইবে ক্ষমা চাইবে এটা একটা বড় কাজ আর যাকে দেখতে যাবে তার কাছে গিয়ে দোয়া পড়বে লাবাস তহুর ইনশা আল্লাহ আজিবিল বাস রব্বান্নাস আসফে আন্তা শাহিল্লা শেফা ইল্লা শেফা সাকাম এতে ওই লোকটার আল্লাহর পক্ষ থেকে তার উপরে দয়া হবে দয়া হবে রহম হবে এ একটা সুন্দর পদ্ধতি আল্লাহ রসুলের এই পদ্ধতিকে মানুষ উল্টিয়ে দিল এখন কেউ অসুস্থ হলে তার ছেলেকে বা কাউকে বলছে যে মসজিদে পাঁচশো টাকা দিও আর এমাম সাহেবকে আমার জন্য দোয়া করতে বলিও এখন এমাম সাহেব দুনিয়া ভোগের জন্য হোক বা শরীয়ত না বুঝার কারণেই হোক এখন সলাতের পরে তার নাম উল্লেখ করে লম্বা একটা দোয়া করছে এতে ওই লোকের ছেলেও খুশি হচ্ছে মসজিদের লোকও মনে করছে যে বড় দোয়া করে বড় দোয়া করে দিল তো সাকি এখানে আরেকটা জিনিস আপনার কাছে আমরা জানবো যে যে প্রসঙ্গটা আপনি তুলেছেন যে অসুস্থ হলে মানে মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে বিশেষ কিছু হক আছে এই হক কিভাবে আদায় করবে সেটাও আপনি হাদিস দিয়ে আমাদেরকে বুঝাই দিলেন কিন্তু আমরা যেটা দেখছি শেখ যে ওই রুগী দেখতে গেল ওই বাজার থেকে ফুল কিনে <laughs> নিয়ে যে তাকে ওই ফুল দিয়ে দেখে চলে আসলো এইটা কিরকম নিয়মের মধ্যে পড়ে গেল এটা তো একটা যদি মনে করে যে এতে কিছু কল্যাণ আছে তাহলে এটা একটা বেদাত হয়ে যাবে আর এটা যদি কিন্তু অমুসলিমদের নীতি হয় তাহলে এটা কুসংস্কার অবশ্যই এরকম কর্ম পরিত্যাজ্য আমরা বুঝি যে ফুলের সাথে তো আমাদের কানেকশন কি ফুলটা তো আমরা দেখি যে পূজা পার্বণে ব্যবহার করা এবং ফুলের সাথে দেবদেবীর সম্পর্ক তো ফুলের সাথে আমাদের ইবাদতের তো কোনো সম্পর্ক নেই সম্পর্ক নেই ইবাদতের ক্ষেত্রে আমাদের কোনো সম্পর্ক হ্যাঁ, নেই ইবাদত আপনি সুগন্ধি আছে সুগন্ধির জন্য আপনি ব্যবহার করতে পারেন করতে করতে পারেন ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার জি জি কিন্তু এটা ইবাদতের একটা অংশ অথবা আমি আমার হক আদায় করছি আমরা এই অংশে শ্রোতাদের সামনে দর্শকদের সামনে আরো কিছু বলতে পারি যেটা আমাদের আসলে দেশে নতুন হয়ে আছে যেটা রাসুলের পদ্ধতি নয় আচ্ছা। যেমন আল্লাহর নবী বলছেন যে তোমরা আজান শুনলে এই দোয়া পড়ো আল্লাহ রব্বা হাজি দাওয়াতি তাম্মা ওসালাতিল কায়মা আতি মোহাম্মদ আনিল ওয়াসিলা ওয়াল ফজিলা বোখারি মুসলিম বর্ণিত আমাদেরকে শিখিয়ে কিন্তু আমরা এখন অনেকের মুখে শুনতে পাচ্ছি তারা এরকম জায়গাতে বলছে যে ওয়াদ্দারা জাতার রাফিয়া যে এই যে শব্দগুলো বাড়িয়ে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে আল্লাহ রসুলকে একটা নামানার সামিল হ্যাঁ। বাইহাকি বর্ণনায় অংশটুকু তবু ঠিক নয় কাজেই অবশ্যই এগুলো মানুষ রাসুল যে সোননাথ দিয়েছে সেই সোননাথকে উপেক্ষা করা হচ্ছে যে একটা শব্দ বাড়িয়ে দিয়ে দোয়া তৈরি করা হয়েছে দোয়ার ভিতরে যে দোয়া আমরা পেয়েছি দোয়া মাসুরা এর ওখানে বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে বাড়িয়ে দেওয়া দেওয়ার কোনো সুযোগ নাই যারা এর আগে একটা হাদিস যেটা পেশ করা হলো আর কি সেটা একটু আমাদের শুনান সংক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আজব রাদিয়াল্লাহু আনহুকে দোয়া শিক্ষা দিচ্ছিলেন ঘুমাতে যাওয়ার গিয়ে কি দোয়া পড়তে হবে জি তখন তিনি বলছিলেন যে আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছেন যে তুমি বলো দোয়ার মাঝখানের একটা অংশ আচ্ছা। আচ্ছা। আমি বি কিতাবিকে আল্লাহ আংসালতা অবি নাবিকা আল্লাহ যে আরসালতা আমি ইমান আনলাম ওই কিতাবের উপরে যা আপনি নাজিল করেছেন এবং ইমান আনলাম ওই নবীর উপরে যাকে আপনি প্রেরণ করেছেন বারাই ইবনু আজব রাজান বলছেন কুলতু বি রসুলিকা আল্লাহ যে আরসালতা আমি বললাম যে ওই রসুলের প্রতি ইমান আনলাম যা আপনি প্রেরণ করেছেন এই অর্থাৎ তিনি রাসুলের রাসুলের নবীর জায়গায় অর্থ আছে কিন্তু শব্দটা শুধু চেঞ্জ চেঞ্জ করেছে তখন বারেব নাজে বলছেন ফাতওয়ানা বিয়া আলা সদরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত আমার বুকে ধাক্কা দিলেন এবং বললেন যে কুল বি নাবিয়িকা না ওটা না বি নাবিয়িকা যেটা আমি বলেছি ওটা বলো এখানে চেঞ্জ করার কোনো উপায় নাই সুযোগ আচ্ছা। নাই দুয়ার চেঞ্জ এখানে আরেকটা কথা যোগ করতে চাচ্ছি যেটা দুয়াটা পরিবর্তন হয়ে আছে সাল্লাম বললেন ইল্লাল্লাহ সর্বোত্তম ইল্লাল্লাহ কিন্তু আমরা সেই জিকিরটা করছি লা ইলাহা ইল্লাল্লাহ অথচ কোন জায়গাতে রসুল্লাহ যোগ করা নেই যদি মোহাম্মদ রসুল্লাহ যোগ করা হতো রসুল উল্লেখ করতেন রসুল্লাহ আর একটা বিষয় লক্ষণীয় আল্লাহর জিকির করা যায় কিন্তু একজন মানুষ যিনি তাকে তার স্মরণ করা না জিকির করা যায় না তো শেখ মাদানি এই বিষয়ে আমাদের একটু আলোকপাত করবেন যে অনেকেই দোয়া করছে লাইলা মোহাম্মদ রাসুল্লাহ নামাজ শেষ করতেছে আবার ধন্যবাদ আপনাকে এই ব্যাপারে আমরা একটা ছোট্ট ঘটনা উল্লেখ করতে পারি পাকিস্তান বাইবেল সোসাইটির সেক্রেটারি জেনারেল নাতি মিস্টার রিয়াজ পিটার ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি এক মসজিদে গেলেন ইসলাম সম্পর্কে কিছু জানতে জানতে সেখানে গিয়ে দেখছেন যে তারা নবী সাল্লা সাল্লামের নামে নাতে রসুল পরিবেশন করছেন তো উনি জিজ্ঞাসা করলেন যে তোমরা তো সুরা ফাতেহার অর্থটা এখনো ভালো করে বোঝো নাই সুরা ফাতেহা আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলিফলাম জিনসিয়া ইস্তেক রাকিয়া দিয়ে আল্লাহ পাক বলছেন যে যাবতীয় প্রশংসার মালিক আল্লাহ তো নবীর নামে প্রশংসা করছো কেন আচ্ছা। নবীর প্রশংসা করার জন্য তো নবীকে দুনিয়াতে পাঠানো হয়নি নবীকে পাঠানো হয়েছে নবীর আনুগত্য করার জন্য তারপর দরুদ হ্যাঁ, দরুদ পড়ার জন্য তার আনুগত্য করার জন্য তো এখন আমরা তো খ্রিস্টানের গির্জায় ঈশা নবীর প্রশংসা করছি আর ঘন্টা বাজাচ্ছি আর তোমরা মসজিদে এসে নবীর প্রশংসা করছো কিন্তু নবীর সুন্নতগুলিকে জলাঞ্জলি দিচ্ছ তো তোমাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোথায় তো সত্যিকার অর্থে নবী সাল্লাহামের প্রশংসা করা অথবা জিকিরের মধ্যে লাহ মুহাম্মদুর মোহাম্মদুর রাসুল্লাহ সংযোজন করা এটা তো নেহায়ত অন্যায় কাজ এছাড়া আরও আনুষঙ্গিক যে জিনিসগুলি আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ধাপে ধাপে ঘাটে ঘাটে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে জিকির দিয়েছেন জি জি আপনাদের উপস্থিতি আমাদের এই আলোচনাকে সারগর্ভ করেছে এবং অত্যন্ত মূল্যবান করেছে আমরা আশা করব আজকের আলোচনা থেকে হেদায়ত লাভ করে আমাদের জীবনের যেসব ভুল ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধন করার চেষ্টা করব আমাদের এই অনুষ্ঠানের পরবর্তী পর্বগুলোতে দেখার জন্য চোখ রাখার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহতালার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার